ছিন্ন হয়ে হুজুর সঙ্গে আমি কলমাটা একশোবার করে পড়ি রোজানা সকালে একশোবার পড়ি বিকালে একশোবার পড়ি এমনিভাবে জরুর শরীফ করি রসুলের পাক সাল্লাহ আলি ওসাল্লামের এসান হজুর সাল্লাহ আলি ওসাল্লামের সেটাই আজ আমরা মুসলমান আমার দুজন থেকে বাঁচতে বাঁচার উপযুক্ত হয়েছি এবং জান্নাত পাওয়ার উপযুক্ত হয়েছি হুজুর সাল্লাহ আলী ওসাল্লামেরও উচিত না হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম যদি না আসতেন তিনি যদি মেহনত না করতেন তিনি যদি দাওয়াত না দিতেন তাহলে আমরা কখনো ইসলামকে বুঝতাম না কখনো আমরা আল্লাহ খোদাকে চিনতাম না আমরা কখনো জান্নাত জাহান্নাম বুঝতাম না চিন্তা করে আল্লাহ করে এই কথা দোয়া করা যায় না আমাদের নবী তাকে যেরকম উপযুক্ত সেরকম রহমত তার উপরে নাজের করেন তার যেরকম স্থান তার যেরকম উপযুক্ত দশটা পঞ্চাশ হ্যাঁ, না শেষ করে কি একটা আর এই ডারতে হ্যাঁ নীল লোক হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আমার এলাকায় আমার খুব সুবিধা তো আমি আসলে বন্ধ গেছিলাম একই জায়গা নেই আঙ্গুরেরা জানেন আপনাকে হ্যাঁ এই তো বিল্ডিং এর বিল্ডিং ওটা করে পুজোলা রাস্তায় তিন রাস্তায় একটু সামনে আসলে বাইশ নম্বর কিটটা দেওয়া হ্যাঁ ভিতরে তাহলে দিবই নিব তো আছি এখানে আছি ما يغمبرون في أخوات وكذا Thank you. মোদী আসলে গতি করে গেল করে গেল আর আমি না করলাম পানি খাবার এক পায়ে খায় ওটা পায়ে খায় ওটা পায়ে খায় বুঝুন খেলা ব্রিজগুলো ভেঙেছে কত বছর ছিল নর্থ انا كنت عارف اللي غلط النبي صلى الله عليه وسلم كويسين وكل عمر دونه متاخر نسال الله حتى لا يضر ايه حرارة تفضلنا في الإدارة খালি আমি এটার জন্য আরো ঘুরে মাধ্যমে এর দশ টাকা ভাড়া দিয়ে আবার বুঝায় আমার কাছে কোনো দশ টাকা ভাড়া নেই ইয়ে واني قاية ما قادر في قدك يحكم உங்க ஃபாதர் அம்மனும் வர்றது விவோ சார் சின்ன நினைக்கிறேன் বন্ধ করছে পুলিশ সাহেব ছোট হয়ে বাংলা বাংলার খাইছিল ছোট ছোট আমি আন্দাজ রাখা ফেব্রুয়ারি সারা এক ডলার কোন জায়গা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার আচ্ছা মালানা সাহাব क्या रहता है खराब फुटबॉल জোরালো চেহারা আল্লাহর অলি এটা ঢোকাবেন তোমার কি খবর ونأكله شو برد نوع بشو الزنايته يو بالزمو عبشو الزنايته برا برا برا Thank you. আরেকদিকে বক্তব্যের সঙ্গে আমাদের সম্পর্কে হবে আমরা সমাজে কাজ করি আমরা আমাদের কাজ করি আমাদের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক এক লাইনে فكفروا الخبر الجمال يقول له الخبر لما مصدر ليش كده وبيش هذا اللي تشتغل ابدا هذا سبايل يبقى بينه تشتغل بص انا عارف بس هو انا كده نعمل ايه Öyle yarışmalar, onunla olaylar, kalabalık koşullarında, şartlar akıtan gibi bir koşullarında. Hayır, sahara Resulullah'tan, hayır, kadar böyle yukarı markaz meselesiyle, bunun içinde böyle daha iyi olur, yukarı kalırlardı. Belki yeni yukarı kalırlar. O, hayır, baba koşulları daha sonra şartsız, şartları böyle kaybettilerdi. Hayır, sanat, hayır, orada bir dikkat edin. Onları yukarı kalırlardı. Hani onlar da, bu hızlıca da yukarı kalırlardı. এবং আমার এই সমস্ত পেশাব পায়খানা আমি অন্ধ বাকি অন্ধ আমি নিজে যেতে পারি না আবার হওয়ার পর এগুলো সব পরিষ্কার করার জন্য তো অমর বহুদিন থেকে আমার ঘরে আছে মহাজ সত্য আর হওয়া সত্ত্বে সত্যি সত্যের সেবার দায়িত্ব সহ হওয়া কিরকম খেদমত করেছেন বলে যে একজনের পেশার পায়খানা পরিষ্কার করতেছেন একজনের ঘর দুয়ার পরিষ্কার করতেছেন একজনের কাপড় চোপড় দিয়ে দিতেছেন এরকম মেরে মহাপ্রাম দ্রুত আল্লাহ রাস্তায় বের হইয়া অন্যের খেদমত করা এবং ছোট ছোট কাজ করা রসুল্লাহ খুব নিজে সাহাবাদের মধ্যে যখন থাকতেন তখন এমন কাজ তিনি করতেন এমন এমন খেদমত করতেন এমন এমন কাজ নিজের জিম্মা নিতেন যে কেউ বাহির থেকে নতুন কেউ আসতে যুক্তি পারত না যে কে আল্লাহর নদী জিজ্ঞাসা করতে হয়েছে যে তোমাদের মধ্যে মোহাম্মদ কে তোমাদের মধ্যে আব্দুল নাতি কে জিজ্ঞাসা করতে হয়েছে মানে চিনতে পারছে না মানে এমন সাধারণ সাধারণ কাজে রসুল্লাহ সাহাবাদের সঙ্গে শরীফ হয়েছে মেরে একবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া সফরে গেলেন সেই সফরের মধ্যে সবাই বলল কেউ বলল যে আমি খানা পাক করবো কেউ বলল আমি গোস্ত কাটবো কেউ বললো আমি এই কাজ করবো কেউ বললো আমি এই কাজ করবো রসুল্লাহ বললেন আচ্ছা তো জঙ্গল থেকে লাঠি পোকা আনা বলে এটা আমি করবো রসুল্লাহ সাল্লাম নিজের জিম্মায় জঙ্গল থেকে লাঠি পোকা আনা এটা নিজের জিম্মায় নয় তো মেরম মতাম রসুল্লাহ সাল্লাম ইসলাম এরকম সাধারণ সাধারণ কাজ করতেন আর সাহাবার আজ্লাহ আমার মাইনকেও যেখানে উপরে উঠেছেন খেদমত করো আর এই খেদমতটা হলো নিজের জন্য নিজের জন্য যে আমি নিজের সংশোধনের জন্য আমার আমি মুসলমানের খেদমত করব যে জরুরত খানা পাকানোর জরুরত আছে বাজার সদাই করার জরুরত আছে মানে ভাই জরুরত তো জরুরত পুরা করার জন্য আমি খেদমতে লাগবো না জরুরত তো পুরা হয়েই যাবে আমি এই নিয়ে এই খেদমতের কাজে লাগবো যে এই খেদ খেদমতের দ্বারা আমার ভিতরে সংশোধন হয়ে যায় এই জন্য আল্লাহর রাস্তায় বের এই গ্রামের নম্বরের মাত্র করতে হবে খেদমতির মাধ্যমে এবং খেদমত ছোট ছোট খেদমত সাধারণ খেদমত আমি নিয়ে নেব কারণ খেদমত করবে বাবা মেরে মহতাম দোস্ত সে সব হেফাজত বন্দী বলা সে বেশি হাজির সবাবের সবাব হাসিল করে রসুল্লাহ সাল্লাহ আলী জমানায় এক জমাত আসলো তো ওই জমাত তার বিদায়ী শোনাইল যে ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে অমুক ব্যক্তি বড় ইবাদত গুজার যতক্ষণ সে উঠে পিঠে সফর করতে থাকে ততক্ষণ সে কোরআন তেলাবাদে মজগুল থাকে আর যখন আমরা কোনো জায়গায় মঞ্জুর করি নামে অবস্থান করি তো নাই নাই উঠের দিক থেকে সে নামাজের নিয়োগ ভেঙে থাকে তো সে নামাজ পড়তে থাকে রসুল্লাহ আসলে একটা জিজ্ঞাসা করলেন আচ্ছা তো সে তো নাই নাই নামাজের নিয়োগ ভাঙলো তো তার থাকে যে চড়াই লোকে বলে আসলে আমরা সবাই তারপরে যে তার দিক থেকে সামান কে নামাইলো বলে তার মধ্যে থেকে সামান আমরা নামাই বলে তার জন্য খানা পিনার জিনিস এগুলি কে তৈরি করলো বলে ইয়ারসুল্লাহ আমরা তার খানা পিনার জিনিস তৈরি সব শুনে বললেন এই কথা যে তোমাদের মধ্যে এই আবেদের চেয়ে তোমরা প্রত্যেকেই এই আবেদের চেয়ে উত্তম সে তো ইবাদতের মধ্যে মজবুত ছিল কিন্তু তার খেদমত সময় সময় আঞ্জাম দিত কাজে সে এবাদত করে পাইছে তার থেকে বেশি তোমরা পাই সেই জন্য আমি আহমদ মাইন তুমি সাল্লাহ ইসলামের সঙ্গে সকলে আছে কেউ রোজার দিন ছিল কিছু লোক রোজা রাখছে কিছু লোক রোজা ভাঙছে যারা রোজা ভাঙছে তারা যারা রোজা রাখছে তাদের সব খেদমত আঞ্জাম দিল হুজুর এখন সাল্লাহ আলী রসাল্লাম এরশাদ করলেন আজকে তো যারা রোজা ভাঙছে তারা রোজাদারদের চেয়ে অগ্রসর অগ্রগামী হয়ে গেছে কারণ রোজা ভাঙলে তারা খেদমতের কাজ আঞ্জাম দিচ্ছে আর রোজাদাররা রোজা রাখার কারণে তাদের দুর্বলতার কারণে তারা তো এই সমস্ত কাজ করতে পারে এই জন্য মেরে মহারাম দোস্ত আল্লাহ রাস্তা বের হয়ে আমাদেরকে এই একরামের নম্বরের মস্ত করতে হবে আর এই একরামের নম্বরের মস্ত আমরা খেদমতের ভিতর দিয়ে করবো আর এই খেদমতটাকে আমি নিজের জন্য মনে করবো আমার নিজের জন্য জরুরত আমার তরবিয়ত এটার মধ্যে আমার সংশোধন হবে میرے دوست ہم معاف کے راستے میں لیے نکل رہے تاکہ یہ چیزیں ہمارے اندر آنے دیکھو سب سے پہلے ہمیں اللہ کے راستے میں تربیت اور اپنے ترقی کا یقین ہو اللہ کے راستے میں مستمع ہو کر چلے اللہ کے راستے کی ایک صبح ایک شام دنیا اور دنیا میں کچھ سب سے افضل اچھا ہے ہم اپنے دنیا کی میں پکا لیجیے اس پیچھے رہ جاتے ہیں خدا خان صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو ایک کے فضائل پر اٹھایا گیا طرح کی نقل و حرکت پر چہرہ جماعت بندے صبح تو شام نہیں ہونے تھی شام کی جماعت بندی تو صبح نہیں ہونے دی جماعت تیار ہوئی صاحب نے کیا گیا اس میں صبح چلے جائیں گے آپ نے فرمایا کیا تم جنت کے باغوں میں راؤ میں نہیں جاتے में निकलना यकीनन जन्नत से बागों में रात गुजारना है हम अल्लाह के रास्ते में मुजतमा होकर निकले और अल्लाह के रास्ते में उन तमाम फजाइल के यकीन के साथ निकले कितने फजाइल सहाबा की नकल हरकत के हैं देखो ये इंतहाई जोड़ी बात मैच कर रहा हमारी नकल हरकत में सहाबा की नकल हरकत के फजाइल हमारी नकल हरकत में صحابہ کی نقل حرکت کا نمونہ زندہ ہونا چاہیے اللہ رب العزت ان کی ہدایت ان کی تربیت کے اندر ان کی جو روحانیت وہ نورانی پیدا فرمائیں گے ہمارے نکلنے کی وہی بنیاد اور وہی سزائے جو صحابہ کرام کی نقل و حرکت کے سزائے ہیں اتنے اللہ کے راستے میں نکلنے کے جتنے فضائل ہیں ہم ان فضائل کا دھیان کرتے ہوئے نکلے وسلم نے اجرائے فرما دیا تھا کہ تم کو نماز ہمارے ساتھ جو پڑھنے کی چھوڑ روانہ ہو گئی اگر تم ساری دنیا سواری بھی ہے خرچ کر دو دوسرا نکلنے والی جماعت کی سے حاصل نہیں کر سکتے اس لیے نرد مدد میں سوال دیجیے ہم اور شوق کے ساتھ نکلے اور جلدی کریں نکلنے اب دیکھو اللہ کے راستے ہوئے توتے ہوئے ہوں اللہ کے راستے میں پیدل چلنا سب سے زیادہ اللہ کے غضب کو ٹھنڈا کرنے والا ہے کے راستے میں پیدل چلنا سب سے زیادہ کے کو ٹھنڈا کرنے والا عمل ہے اللہ رب العزت دو قسم کے لوگوں سے اپنا عذاب اٹھا لیتے ہیں ایک پیدل چلنے والے اللہ کے راستے میں اور ایک مسجد کو آباد کرنے والے ان دو قسم کے لوگوں سے اللہ رب العزت اپنے عذاب کو اٹھا لیتے ہیں جتنے دنیا کے حالات ہیں ان کا کوئی حل نہیں ہے اللہ تعالیٰ کراتے پیدل چلنے اور اللہ کے گھروں کو آواز سے آباد کرنے کے اس لیے میں نے ہم لوگ کو دوستہ جو پیدل چلنے کے خوب فضائل بیان کرو کہ اللہ کے راستے میں پیدل چلنے پر جو غبار جو غبار اڑتا ہے سے اللہ سے وہ اہل جنت کے اندر جنتوں کے حسن کو بڑھانے کے لیے بطور پودر کے استعمال کیا جاتا ہے جو غبار اللہ کے راستے کے ساتھ سے قدم سے اٹھے اڑے گا غبار کا اللہ کے ہے جنت میں جنت کے حسن کو بڑھانے کے لیے بطور پودر کے استعمال کروانے گے ابھی سہایتا ہے پہلے چلنے کی ایک ہی رغبت ہو تو یہ ہیں سارے اجرا کو پہلے چلنے کی رغبت کی ایک صحابی اپنی سواری کو لے کر چل رہے تھے ایک صحابی نے آ کے کہا تمہارے پاس سواری موجود ہے تم کے راستے میں کیوں چل رہے انہوں نے کہا کہ میرے پاس سواری ہے اور مجھے سواری کی میری سواری بیمار نہیں ہے میری سواری بیمار نہیں ہے اور مجھے کسی کی سواری کی ضرورت نہیں ہے میں اس لیے پیدل چل رہا ہوں کہ میں نے حضرت صلی اللہ علیہ وسلم کو فرماتے ہوئے سنا ہے کہ اس راستے چلنا جہنم کی آگ کو حرام کر دے گا میں اس لیے پیدل چل رہا ہوں وہ صاحب حسن میں صاحب کرام کی نقل حرکت تعلیم کے حل کی تعریف کر رہا صحابی نے دور جا کر وہاں سے سے پھر دور آواز کے آوازوں تک صحابی ہے کہ سوال کیوں نہیں ہو جاتی ہے ہمارے بار سواری موجود ہے وہ سمجھ گئے کہ اس نے دوبارہ سے جو سوال کچھ جا کر کیا ہے یہ مجھ سے گرم آواز سے سب کے درمیان اس سبھی کو بیان کروانا چاہتا ہے سنا کہ انہوں نے یہ زور سے آواز دے کر کہا کہ میری سواری بیمار نہیں ہے میں سواری ہوتے ہوئے ہوئے اس لیے چل رہا ہوں کہ میں نے محمد صلی اللہ علیہ وسلم کو سماجی ہوئے سنا ہے کہ جو اللہ کے میں پہلے ہوگا اس پر جہنم کی آگ حرام کر دی جائے گی صحابہ کرام فرماتے ہیں हमने उस दिन से ज्यादा पैदल चलने वाले कभी नहीं देखे उमर दोस्तों अभी तो हमारे यहाँ सवारी पर चलना असल नहीं पैदल चलना असल है अल्लाह के रास्ते में कि अल्लाह के गजब को ठंडा करने वाला अमल है जो अबू बकर रजी अल्लाह तला हज उसामा की जमात को रवाना करने के लिए पैदल चल रहे थे तो उसामा रजी अल्लाह ने कहा तो यह तो आप सवार हो जाइए वरना मैं नहीं चल सकता हूँ हजरत अबू बकर ने फरमाया कि अबू बकर का क्या नुकसान है अगर अल्लाह के रास्ते में चलने पर जहन्नम के आग अबू बकर के लिए हराम कर दी जाए ভাই একটু শব্দ হয়ে বসে দিলে মাইকের আওয়াজে অসুবিধা হয়ে গেছে আমরা সবল করি সবল করি ধৈর্য ধারণ করি ভাই যেখানে আওয়াজ শোনা যাচ্ছে না ঠিক আছে ধৈ- ধৈর্য ধরেন একটু সবল করেন ইনশাআল্লাহ মাইকওয়ালা আমাদের ভাইরা ওনারা চেষ্টা করতেছে কোশিশ করতেছে মজমা অনেক বড় অনেক বিশাল হ্যাঁ ভাই যারা আমরা শুনতেছি আমরা পরে আলোচনা করে নিব মোজাকারা করে নিব আমরা সেখানে বলা হইতেছে যে ভাই মেরে মহতারাম দুষ্টা দুর্গ আল্লাহ রাস্তায় চলা বলে যে ভাই এটার জন্য আমাদেরকে ফিল করতে হবে যে এই রাস্তার মধ্যে আমার তর্কিয়া হবে আমার সংশোধন হবে এবং আমার তর্জিয়ত হবে এসব জিনিসের ইয়েকিন অবশ্যই আমরা করে আল্লাহ রাস্তায় করি কারণ এই মেহনতটা হুবহু ওই মেহনতি যে মেহনত সাহাবা রাজি আল্লাহ মাহিন করছিলেন কাজে তাদের মেহনতের জন্য যে সমস্ত ফাজাইল ফজিলত ছিল আমাদের এই মেহনতের জন্য ওই ফাজাইল এবং ওই ফজিলতই হবে এই জন্য মেরে মহাদাম দোষটা বুঝব ওই ফজিলতের ইয়কিনের সঙ্গে ওই ফজিলতকে সামনে নিয়ে আমরা আমরা রাস্তায় চলি মেরে মহাদাম দোষটা বুঝব বলেন ভাই আল্লাহর রাস্তায় যখন আমরা চলবো তো আল্লাহর রাস্তায় একত্রে চলি একত্রে ব্যয় হয়ে এবং তাড়াতাড়ি দ্রুত ব্যয় হয়ে যায় এরকম না হয় যে ভাই আমরা কেউ পিছনে থেকে গেলাম জমাত রওনা হয়ে গেল এই জন্য যে আল্লাহর রাস্তা বাইর হওয়ার মধ্যে যারা যত অগ্রগামী হবে তারা তত বেশি ফজিলতের অধিকারী হবে আমি আব্দুল্লাহ ইবনে আর আব্দুল্লাহ রানহু হুজুর আকাম সাল্লাহ পিছনে জুমার নামাজ পড়ার জন্য রয়ে গেলেন আর ওনার জামাত সকালবেলায় রওনা হয়ে গেল তুমি যে দেরি করলেন তোমার জামাতে আগে গেল যদিও তুমি হয়তো তাদেরকে তাদের সঙ্গে সামিল হয়ে যেতে পারবে কিন্তু তুমি যে দেরি করলা এই দেরি করার কারণে তুমি কতখানি পিছিয়ে পড়লা বলে তুমি যদি সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ তুমি যদি নেক কাজে খরচ করো তো তুমি তাদের এক সকালের সমান সফরে হইতে পারবা এই জন্য ধরে মহাতারাম দোষটা বুজুর্গ আমরা রাস্তা বের হওয়ার সময় আমরা যে এখন এখান থেকে বাইর হব রওনা হব তো আমরা একত্রে বের হয়ে যাই কেউ যেন দুনিয়ার কোন কাজে দুনিয়ার কোন বিষয়ে আমরা যেন পিছনে না থাকি জমাতের সঙ্গে আমরা বের হয়ে যাব এবং যেখানে আমরা চলবো বাসে চলি যেখানে চলি আমরা দাওয়াত দিতে দিতে চলবো আমের মহাতারাম দশটা বুজুর্গ আমরা দুনিয়ার কোন কাজের কারণে যেন আমাদের দেরি না হয় সাহাবা রবিউল্লাহ রহমাই সকালে সকালে যদি তারা এরকম ভাবে মেরে পৌঁছান দোস্ত সকালে যদি জামাত বনত সন্ধ্যা হওয়ার আগে আগে তারা রওনা হয়ে যেতেন এবং সন্ধ্যায় জামাত বনলে তারা সকাল হওয়ার আগে আগে তারা রওনা হয়ে যেতেন এবং হুজুর একম সাল্লাহ ইসলাম বলতেন এই কথা যে দেখো যে আল্লাহ রাস্তা বের হয়ে গেল সে যেন জান্নাতের বাগানে ঢুকে পড়ল যে যত দ্রুত তাড়াতাড়ি বের হয়ে যাবে আল্লাহ রাস্তায় সে তার তত দ্রুত এবং তাড়াতাড়ি যেন জান্নাতের বাগানে ঢুকে পড়ল এই জন্য আপনাদেরটা বুঝবো যখন আমরা আল্লাহ রাস্তায় আমাদের দোয়া মুসাফা হয়ে যাবে এরপরে যেন আমরা কোনো কাজে দেরি না করি আমরা আমরা আমাদের জামাত থেকে যেন পৃথক না থাকি বরং সব একসঙ্গে আমরা আল্লাহ রাস্তা বের হয়ে যাই আর দেখো ভাই বলতেছেন যে আল্লাহর রাস্তায় পায়দল চলা এইটার খুব মস্ত করি আমরা আল্লাহর রাস্তায় পায়দল চলা কারণ আল্লাহর রাস্তার পায়দে আল্লাহর রাস্তার পায়দল চলা এটার বড় ফজিলত আছে ওই আল্লাহ পাকের গোসাকে ঠান্ডা করার জন্য যত আমল আছে তার মধ্যে সবচেয়ে বড় আমল হল আল্লাহ রাস্তার পায়দল চলা আমাদের আল্লাহর রাস্তায় পায়দল চলা দ্বারা আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায় আল্লাহ তারা আজাদকে উঠাই নিয়ে যায় এবং আল্লাহর রাস্তায় যখন পায়দল চলে তো আল্লাহ তারা তার আজাবকে যে আজাবের ফাঁসলা করেছেন সে আজাবকে আল্লাহ তোমার খাই নিয়ে যান দুই কারণে দুই আমলের দ্বারা আল্লাহর আজাব যেটা ফেসলা হয়ে গেছিল সেটা উঠে যায় এবং আল্লাহ তালার গোসা ঠান্ডা হয়ে যায় এক হলো আল্লাহর রাস্তা পায়দল চলা এক হলো মসজিদকে আবাদ করা যখন মসজিদকে আবাদ করা হয় যারা মসজিদকে আবাদ করে আল্লাহ তালা তাদের কারণে আজাদকে উঠাই নিয়ে যান আল্লাহ রাস্তায় যখন পাইবেল চলে শুনে মতন বস্তু আল্লাহ তালার গুনাহের কারণে যে আল্লাহ তালার গজব হয় এবং আল্লাহ তারা আজাদের ফেসলা করেন সে আল্লাহ তালার গজবকে ঠান্ডা করে দেয় আল্লাহর রাস্তায় পাইবেল করেন এই জন্য মতন দোস্ত আল্লাহর রাস্তা পাইবেল চলার অভ্যাস করি এবং কেউ আল্লাহর রাস্তায় পাইবেল চলার জন্য তৈরি করি কারণ আল্লাহর রাস্তায় পাইবেল যে চলে আর যে ধুলাবালি উড়ে আমরা রাস্তার যে ধুলাবালি উড়ে বলে যে এই সমস্ত ধুলাবালি জান্নাতের মধ্যে জান্নাতিদের সৌন্দর্য বদলের জন্য পাউডার হিসেবে ব্যবহার করা হবে এই জন্য আল্লাহ রাস্তা পায়দল চলাম আল্লাহ রাস্তা পায়দল আর ধুলাবালি বলা হয়েছে বলেছে যে পায়ে আল্লাহর রাস্তা ধুলাবালি লাগবে সেই পায়ের জন্য জাহান্নাম হারাম এক সফরের মধ্যে সাহাবা রবিল্লাহ মাইন চলতেছেন তো একজন সবারই লেখান ঘুরে ঘুরে পাগল হাঁটতেছে একজন সাহাবি তো আরেকজনের জিজ্ঞাসা করছে ভাই তোমাকে আল্লাহ তোমার সবারই দিচ্ছে তুমি পাগল কেন চলতেছ তুমি সওয়াল হয়ে যাও তো উনি বললেন কথা যে না আমার সবারই কোনো দুর্বল নয় আমার সবারই কোনো অসুস্থ নয় আর আমি কোনো অন্য কারো সবারই মহতাজ আর মুখাপেক্ষিও নই বরং আমি যে পাগল চলতেছি এটা এই জন্য চলতেছি জানি আল্লাহ রসুলের কাছ থেকে শুনছি যে যে কিনা আল্লাহ রাস্তায় গোলাপানি পায়ে লাগবে যে পায়ে লাগবে যে যে গায়ে লাগবে তার জন্য নামের আগুন হারাম আমি এই ফজিলতকে হাসিল করার জন্য পায়দল করতেছি যে আমার পায়ে আল্লাহ রাস্তার ধুলাবাড়ি লাগে তোমার হইলে তিনি একটু মজনা থেকে আরো ঘুরে গেলেন আরেকটু ঘুরে ফিরে গেলেন সেখান থেকে খুব জোর আওয়াজে আবার ওই একই প্রশ্ন করলেন তো ওই সাহাবি উনি বুঝতে পারলেন রোহিঙ্গি গুরু যে আবার একই প্রশ্ন করতেছে তার উদ্দেশ্য হল যেন আমি এটা আওয়াজে হাদিসকে শুনে দিই মজমার সকলেই যাতে এই সফরের সকলেই যাতে এই হাদিস শুনতে পায় এটাই তার উদ্দেশ্য সবাইকে শোনানোই উদ্দেশ্য মনে করেন যে আল্লাহ রপ্তায় এইভাবে দিন শিখতে শিখেতেই চলা তাহাবার আব্দুল্লাহ তোমরা নাই আল্লাহ রপ্তায় চলতেন তো এইরকম ভাবে শিখতে শিখেতে চলতেছে শুধু সাল্লাহ আলোচনা হাদিস শিখতে শিখেতে শিখেতে চলতেছে মেরে মাদাম দোস্ত উনি আবার জোর আওয়াজে উঁচা আওয়াজে ওই হাদিস আবার বয়ান করলেন যে আমার সবারই দুর্বল নয় আমি কেন সবারই মুখাপেক্ষি নয় আমি যে পাঁচজন করতেছি আমি রসুল্লাহ কাছ থেকে শুনছি যে পায়ের আপনার রাস্তার ধুলাবানি লাগে ওই পায়ের জন্য আল্লাহ তোমার জাহান্নামের আগুনকে আরাম করে দেন আমি ওই প্রতিরোধকে হাসিল করার জন্য পায়দল চলতেছি তো মজমা সকলেই শুনলো বর্ণনাকারী বলেন কথা যে ওই সফরে সবাই সবারই দিক থেকে লাফায় লাফায় নামে গেল এত লোক ওই সফরে পায়দল চলল আর কোন সফরে এত লোককে পায়দল চলতে দেখা যায় এই জন্য মেরে মতাম দোস্ত আমরা রাস্তায় আমরা চলবো এখানে ওই সমস্ত ফজিলতি যে সমস্ত হচ্ছিল সাহাবাদের যে আমরা রাস্তায় চলার মধ্যে যে ফজিলত ছিল সেই ফজিলত গুলো এখানে হবে এবং আমরা রাস্তায় যে সমস্ত ফায়দা আর উপকারিতা সাহাবা রবদুল্লাহ আজমাইন হাসিল করছিলেন যে রুহানিয়ত যে তরবিয়ত এবং যে জিনিসগুলো তারা হাসিল করছিলেন এই আল্লাহর রাস্তায় চলা তারা ওই ফায়দাগুলোই আমাদের হাসিল হবে এই জন্য ভাই ওইটাকে ইয়েকিনে রেখা ওইটাকে স্মরণ রেখে আমরা আল্লাহর রাস্তায় চলি এবং বেশি চেয়ে বেশি আল্লাহর রাস্তায় পায়দল চলার অভ্যাস করি এবং আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য তৈরি করি কারণ গুনাহের কারণে বিভিন্ন রকমের আজাব বিভিন্ন রকমের পেরেশানি আর সারা দুনিয়ার মানুষকে ছেড়ে ফেলছে আল্লাহ তারা নারাজ হয়ে যেতেছেন গুনাহের কারণে তো আল্লাহ তাকে নারাজি আল্লাহ তালার গজবার গুসাকে ঠান্ডা করার উপায় হল লয়ে আল্লাহর রাস্তায় বেশি চেয়ে বেশি পায়দল চলানো जहाँ का हमारा रुख बना है जमात वहाँ जाकर रास्ते में ही काम करती जावे दावत देती हुई سواری ہر سواری ہر سوار کو دعوت چلتے ہوئے ہر ایمان والے کو دعوت ہر فرد کو دعوت دیتے ہوئے اور جس سے بات کرو اس کو دہائی بنا کر چھوڑو جس کو دعوت دو اس کو دہائی بنا کر چھوڑو جس کو دعوت دو اسے دوسرے کو دعوت دینے کے لیے تیار کرو ہر ایک سے کہو کہ دعوت امت کا اجتماعی مقصد حیات ہے ہر ایک کو دعوت دیں ہمیں نقل حرکت کے ذریعے ساری امت کو ساری امت کو دعوت سے اجتماع کرنے کی کوشش کریں گے اللہ سے روز کو مانگنا بھی اچھا اگر بنایا ہے تو وہاں جائیں گے ہم سب سے پہلے مسجد کی طرف سے مسجد کریں طرف کر ہمارا پہلا کام یہ ہے کہ ہم اگر مکرو وقت نہ ہو تو چاہیے تم مسجد ضرور پھر مشورے کے لیے ساتھیوں کو متوجہ کر کے دکھائیں بہت اہمیت دی گئی مشورے کوئی کام مشورے کے بغیر نہ ہو مشورہ قرآن میں نماز کے ساتھ بیان کیا گیا ہے کی اہمیت اجتماعیت اور تین چیزوں کو بتانے کی مشورے کو نماز کے ساتھ بیان کیا گیا ہے قرآن میں جہاں زکات کا روزے کا جہاد کا حج کا کوئی تذکرہ نہیں ہے نماز اور روزہ نماز اور مشورہ دونوں ساتھ بیان کیے گئے اللہ استجاب کی آپ کام دن شروع آ گئی ہو گئی نماز قائم کرتے ہیں اور وہاں مشورہ کرتے ہیں ہمارا ہر کام مشورے سے اتنی بڑی بڑی مددیں صورتیں سارے اکرام کی ہوئی حضرت صلی اللہ علیہ وسلم کی حیات میں اور آج کے بعد وہ ساری مددیں مشورے کی بنیاد پر ہوئی تاکہ ظاہر ہو اور ایک دیکھو اپنا فرماتے تھے جس خیر پر جس کام پر ہر خیر جمع ہو جائیں گے اللہ ہم اس کو چاہیے ہم اللہ کی مدد جب نازل ہوگی جب ہم اتنا ہی طور پر ہر کام کو اتنا ہی مشورے کے ساتھ کریں ہر ایک لو مقامی سادی ذمہ دار مشورے میں شریک ہو تو بڑی اچھی بات ہے اگر وہ نہ تو مشورے ہو نہ کریں مشورہ کر لیں دوسرے مقامی لوگوں کو مشورے میں شریک کریں ان سے پوچھیں ہمیں کس طریقے سے کام کرنا ہے سب لوگ سارے اپنے برابر ملتے ہیں اس طرح ہم مقامی لوگوں کا مشورے سے ملاقاتوں کی ترتیب بنا لیں ایک ایک کو جا کر دعوت دیں اور ہر ایک کو مسجد کے ماحول میں لانے کی محنت کریں چوبیس گھنٹے کے آواز کا سب اسے مشورہ کر لو اور جاتی دیکھو ضروری بات یہ ہے کہ اپنا کھانے کا فوراً نظم کر لو تاکہ تو اندازیں ہمیں ضرورت مند نہ سمجھیں ہماری شکل بھی سوال کی نہ بنے خود بھی سوال نہ کریں کہ کوئی محنت अल्लाह के गैर से मुस्तगनी होकर अल्लाह की जात से उम्मीद पैदा करने के लिए इसलिए अपनी जरूरत का इंतजाम खुद कर लो कि तरह के सवाल बिल्कुल जाहिर न हो किसी से जरूरत का भी सवाल न करो अपनी सारी जरूरत किसी से खुद का खुद खुद का लेकर चलो और जाते ही अपने खाने का नजर कर लो मेहनत वाले पूछेंगे आकर खाना हमारा तैयार हो रहा है हम जिस वक्त के लिए आए हैं हमारा उस वक्त में हमारा साथ इस तरह हम مقامی لوگوں کا ساتھ لے کر ملاقاتوں کی تشکیل بنائے تعلیمی تشکیل کریں اور مسلم لاری کا تشکیل کریں سن کی تشکیل کریں اگر وہاں بڑے علماء حضرات ہیں ان کی ضرورت کے لیے بھی جائیں ان سے دعاؤں کم ان سے دعاؤں کی درخواست بھی کریں موقع دیتے ہیں سب انسان کی کاروباری علما کو سنا دیں فرماتے تھے علماء کی زیارت کو عبادت یقین کیا کرو علماء کے تعلق اور محبت قائم کرو اس کے جہازوں کے ختم نہیں ہوں گی قدم قدم پر پوچھا کرو نماز اپنی تجارت کو اپنی زراعت کو اپنی ملازمت کو لگے ایک چیز کو کر چلو اللہ کا بہت بڑا کرم یہ سجا ہے تم پر کہ اللہ نے کار مدارس کا بنایا ہوا ہے وہ ایسے دن والی کی جہاں پورے پورے ملک میں پورے عالم كل ترتا کوئی دین کی تعریف دینے والا نہیں اپنے بچوں کو دین ہدایت میں داخل کرو اور خدمات کے محبت اور تعلق قائم کرو اور قدم قبول کر خدمات سے کوئی پوچھ کر چلو کیونکہ جب تک خدمات سے تعلق نہ ہوگا اس وقت تک ہماری زندگی میں دین نہیں آئے گا کیونکہ علم دین کے بغیر نہیں علم دین کے بغیر نہیں آئے گا خدمات سے بتائیے بنيادي مقصد ہے إيه؟ اسلام اس کا عوام اور علماء کے درمیان تعلق اور محبت قائم کرنا اور ہر ایمان والے کے اندر علماء سے ان کے حاصل کرنے کی رغبت پیدا کرنا یہ بڑی نعمت اللہ یہاں کی دی ہوئی ہے اس لیے علماء کی حفاظت کی زیارت کو عبادت یقین کیا کرو مانا ہدایات میں لکھا ہوا ہے जहाँ हम जाएं वहाँ के खवासी मुलाकात करें उलमा से मुलाकात करें तस्कील न करें अलबत्ता काम की कारोबारी उनको जरूर सुना और उनसे दरखास्त कर ले कि आप हमारे लिए दुआ भी करेंगे और उनको नसीहत भी फरमा दे इस तरह हमें हर जगह खुदूनी गश्त खूनी गश्त और तालीम के दौरान आपके पूरा तालीमी गश्त जो तैयार हो जाए उनको वसूल करने के लिए गश्त मस्जिद में लाकर जहन बनाओ تیار ہو جائیں جماعتیں بنا کر ہر جگہ سے پرانے ساتھیوں کو ذمہ دار لگا کر اللہ کے راستے میں روانہ کرنا ہر مسجد سے یہ چار چار مہینے کی جماعت روانہ کرنا ہر مسجد میں تعلیم مشورہ ہر مسجد کے اور ہر مسجد کے اطراف میں جتنے مکانات ہیں ہر گھر میں تعلیم اور دعوت کا ماحول قائم کرتے کرتے ہوئے ہمیں نقل حرکت کرنی ہے جہاں یہ آواز زندہ ہو جائیں پھر وہاں سے آگے بڑھ جاؤ तक एक जगह इतमान न कर लो इन सारे अमाल को जिंदा करने का उस वक्त तक किस जगह से आगे न बढ़ो हमारी जमातें सर्व करती रही बल्कि काम जमाती हुई और हमारी ताकत से दिन का माहौल कायम करती हुई चली সোনালি মহতরম দেশ অভিযোগ এখন আমরা যখন আল্লাহ রাস্তায় রওনা হব বাসে যাই অথবা পায়দল যাই যে কোনো ভাবে আমরা আল্লাহ রাস্তায় চলি আমরা এই চলার অবস্থার চলার পথে আমরা খুব দাওয়াত দিব বাসের মধ্যে যখন থাকি তো বাসে যারা আমাদের সঙ্গে আসে তাদেরকে দাওয়াত দিই ফায়দার পদ্ধতি তো এক একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয় তো প্রত্যেক মুসলমানকে আমরা দাওয়াত দিই এবং প্রত্যেককে দাওয়াত দিয়ে আমরা দায়ী বানাই তো সে দিনে দায়ী হয়ে যায় এবং সে দাওয়াত দেনেওয়ালা হয়ে যায় সে অপরকে ইমান ফরমায় নামাজের আমাদের দিনের দাওয়াত দেনেওয়ালা হয়ে যায় আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা হয়ে যায় এরকম ভাবে প্রত্যেককে আমরা দাওয়াত দেনেওয়ালা বানাই যে ভাই কথা বলে চলে গেলাম আচ্ছা না মেয়ে আমাদের প্রত্যেক মুসলমানের সঙ্গে যখন তাকে দাওয়াত দেয় তাকে আমি যাই বানায় ছাড়ি এবং তাকে দাওয়াতের মানুষ উঠাই আমি থাকে উঠাইয়া তারপরে ছাড়ি এইভাবে যদি মহাদার দোস্ত আল্লাহ রাস্তায় যখন চলবেছি চলবো বাসে চাই যেখানে যাই মেরে মহাদার দোস্ত চলার পথে আমরা এই দাওয়াতের মেহনত করতে করতে যাব এবং দাওয়াত দিতে দিতে যাবো এবং যেখানে মঞ্জিলে আমরা যাওয়ার যেখানে আমাদের মঞ্জিল ঠিক করা হয়েছে যেখানে আমাদের বিভোগ দেওয়া হয়েছে আমরা সেখানে যখন পৌঁছব তো যখন মসজিদে আমরা পৌঁছে তো ভাই মসজিদের সামান এক পাশে সুন্দর করে রাখি এবং যদি মকরি ওয়াক না হয় তাহলে আমরা সেখানে দুটা তাহিয়ে মসজিদ আদায় করে নিই এবং এই নামাজ আদায় দুরাকাত করার পরে আমরা সবাই মশলার জন্য বসে দিই মশলাটাকে খুব গুরুত্ব সহকারে আমরা করি এবং মশলার গুরুত্বকে আমরা বুঝি কারণ কোরআনের পাশাপাশি আল্লাহ তালা মশলাকে নামাজের সঙ্গে একসাথে উল্লেখ করছেন যেখানে যে আয়াতের মধ্যে নামাজের কথা বলছেন সেই আয়াতের সঙ্গে সঙ্গে ওইখানে ওই আয়াতের মধ্যে মশলার কথাও বলছেন এই জন্য মশওয়ারা নামাজের মতো গুরুত্ব রাখে তো প্রত্যেকটা কাজ কোনো কাজ এরকম না হয় যেটা আমরা মশলা করি মশলা ছাড়া কোনো কাজ না করি বরং সব কাজ আমরা আমাদের মশলার সঙ্গে করি তাদের সাথে মশলার জন্য বসে যাই বা এলাকার কোন সাথী আছে তাদেরকে ওই মশলার মধ্যে শরিক করি যদি এলাকার সাথী এখানে উপস্থিত না থাকে অথবা আনা না যায় তার জন্য আমরা মশলারা তো বিলি না করি কারণ মশলারা আমরা করে নিই পরবর্তী সময়ে যখনই কোনো এলাকার সাথী পাওয়া যায় তাদেরকে আবার মশলার মধ্যে শরিক করি ওই মশলার মধ্যে আমরা মেহমাতাম দোষের বিরুদ্ধ সব রকম চব্বিশ ঘন্টার আমল এইগুলিকে আমরা মশলা করে নিই এবং আমরা এরকম ভাবে মজুরি পৌঁছার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আমাদের খানা পিনার জন্য পাঁচ করে খানা পিনার সামান আমাদের সঙ্গে থাকে এবং সেখানে আমরা রান্নার কাজে দুইজন সাথীকে ঠিক করে দিই রান্না বান্নার কাজ শুরু করে দিই এই জন্য যে ভাই যখন আমরা যাব কোনো এলাকায় সেই এলাকার সাথীরা আসবে তারা বলে আপনাদের খানা পিনার ইন্তজাম আমরা করব তো আমরা যেন কথা বলতে পারি যে না খানা পিনার সামান আমাদের সঙ্গে আছে আমাদের খানা পিনার কোনো প্রয়োজন নেই আমরা তো আমাদের খানা পিনার ব্যবস্থা করিয়ে ফেলছি আমরা যে কাজ নিয়ে আসছি সেই কাজের মধ্যে আপনি আমাদের সঙ্গে শরীর হন এবং আপনি সেই কাজের মধ্যে আমাদের জন্য আমাদের সঙ্গে সময় দেন মেয়ের মতো আমাদের দিনের ভিতরে যেন এলাকার থেকে খাওয়ার অথবা কোনো জগতের জিনিসের সোয়াল তো হবেই না এটার জন্য কোনো আমরা তো চাইবই নেই কারো কাছে সোয়াল তো হতেই পারে না কারণ এই মেহনতের বুনিয়াদি হল মখলুক থেকে মখলুক থেকে মুস্তাকি হয়ে অর্থাৎ মকলুকের মোকাপেক্ষি নই আমরা কোন মকলুকের কোন মানুষের না খাওয়া দাওয়া টাকা পয়সা তাদের কোন দুনিয়া কোন জিনিসের আমরা আমরা মোকাপেক্ষি এখানে তো এই মানুষের দ্বারা তো উদ্দেশ্যই হল যে আমাদের দিন আল্লাহর সঙ্গে জুড়ে যায় আল্লাহর প্রয়োজন হয়ে যায় আল্লাহ আমাদের সব প্রয়োজনকে মিটাবেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কায়েম করার উদ্দেশ্য তবে এখানে আমরা কখনোই কোন এলাকার লোকের কাছ থেকে কখনো কোনো জিনিস আমরা চাইব না এবং আমাদের দিনে ভিতরে যেন চাওয়ার এরাদা ইচ্ছা পয়দা না হয় যেটাকে ইসলাম বলে ওদের দিনের ভিতরে যেন আমাদের চাহিদা পয়দা না হয় মুক্তিকে বলবই না দিনের মধ্যেও আনবো না বরং আমরা তো আমাদের জরুরতের সামান আমাদের সঙ্গে থাকে আমরা আগের মন্দিরে যাওয়ার আগেই আমাদের জরুরতের সামানকে আমরা সঙ্গে নিয়ে নিই এরকম না যে ফোনে দেওয়া আমরা আমাদের লোকদের কাছে জিজ্ঞাসা করতে লাগলাম বাজারের পথ কোনটা বাজারের রাস্তা কোনটা বিভিন্ন যে হলো ও আপনারা তো জমা থাকছেন আমি আপনাদের বাজারে যাওয়ার দরকার নেই আপনাদের টিকিট করার দরকার নেই আমি আপনাদেরকে জমা করেন নামের মতন এটা শুরু করতে আমরা না দিই এবং এরকম কোন চিন্তায় যেন আমাদের দিলের মধ্যে না আসে বলে ভাই এলাকার লোকের যদি আমাদেরকে খাওয়াইতো এলাকার লোকের যদি আমাদের ব্যবস্থা করতো তাহলে খুব ভালো হতো তাহলে না এরকম কথাই যেন আমাদের জীবনের মধ্যে না আসে আমরা নিজের জান মালের সঙ্গে আল্লাহ রাস্তায় কোরবানি করবার জন্য বেরিয়েছি নিজের জানমাল খরচ করতে বেরিয়েছি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য বেরিয়েছি কোন মখলুক থেকে নেওয়ার জন্য আমরা বের হইনি তো এই জন্য মেরে ভাই কত আমরা এরকম ভাবে আমাদের খানা জানা ইত্যাদি এগুলি বাচ্চা করে ইন্তজাম আমরা নিজেরাই আগে করে নিই এলাকার লোক পৌঁছার আগে আগে করে নিই যাতে এলাকার লোক আইসা যেন দেখে যে আমাদের তো ইন্তজাম হয়ে গেছে আমরাও যেন বলতে পারি এরপরে যেন আচরণ করতে বলব মশলার মধ্যে আমরা চব্বিশ ঘন্টার আমলের মশলা করে নিই প্রত্যেকটা কাজ মশলার সঙ্গে হবে যে কোনো কাজ মশলার বাইরে যেন না হয় তো এই মশলার কাজকে মশলার সঙ্গে যখন হবে তো আমাদের মধ্যে নাইয়ের ফায়দা হবে কারণ আমরা এক জমাজ সব কাজ আমরা এক যোগে করতেছি এক মশলে করতেছি মশলার মধ্যে প্রত্যেকের কাছ থেকে রায় নিয়ে নিই এবং প্রত্যেকের প্রত্যেকের কাছ থেকে রায় নিয়ে তারপরে আমরা একটা বিষয়কে ফয়সলা করি সিদ্ধান্ত নেই ছেলের মদন দেশে মশলার মধ্যে আমরা আত্মসূচী গ্যাসের জন্য মশলা করব মমি গ্যাসের মশলা করব তালিমের মশলা করবো বিভিন্ন আমল চব্বিশ ঘন্টায় যা কিছু আমরা এসব এইসব আমলগুলোর মশলা করব এর মধ্যে আমরা মেরে মহতরম দেশে খুশুসি গ্যাস করবো বিভিন্ন অমুমি গাছকে আমরা করবো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করব এইভাবে ওলামায় কেরাম আছেন দিনের লাইনে ওনাদের ওনাদের সঙ্গেও সাক্ষাৎ করবো ওনাদের খেদমতে হাজির হয়ে ওনাদের কাছে দোয়া চাইব এবং যদি সুযোগ থাকে আর এরকম সুযোগ হয় তাহলে ওনাকে কিছু আমাদের তার বুঝাই শুনে দিই আমরা ওনাদেরকে কখনো তসকিল না করি ওনাদেরকে বাইর হওয়ার জন্য না বলি ওরা ওনাদের কাছে দোয়ার জন্য ওনাদের খেদমতে হাজির হয়ে যায় আমি মহান পরিবারের যে মানে সব সাহেব বলতেন যে ওলামায় গ্রামের খেদমতে হাজির হওয়া এবং ওলামায় গ্রামের সাক্ষাৎকে ওলামা ইকরামের সঙ্গে সাক্ষাৎকে এই বাদতকে তৈরি করো ওলামা ইকরামের সঙ্গে জিয়ারত ওলামা ইকরামের সাক্ষাৎ করা তাহলে এটা বাদত এবাদত বাদত যেরকম নামাজ বড় এ বাদত রোজা রাখা এ বাদত ওলামা ইকরামের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এইটাও এই বাদত এই জন্য মেরে মহাম দেখত ওই এই বাদত মনে করে আমি ওলামা ইসলামের সিদ্মতে হাজির হই ওলামাদের সঙ্গে আমাদের সম্পর্ক কায়েম হয় ওলামাদের কাছ থেকে আমরা তাদের হেল্প থেকে আমরা ফায়দা হাসিল করি ওলামাদের এই থেকে আমরা ফায়দা হাসিল করি ওলামাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায় তো তাদের এলমের থেকে আমরা উপকৃত হইতে পারবো আর যদি ভাই মেরে মহাম দোস্তাগুলো আমরা ওলামাদের থেকে কেটে যাই ওলামাদের থেকে আলাদা হয়ে যাই ওলামাদের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকে সুমের মহাম দোস্ত আমরা তখনই দিনের উপরে চলতে পারবো না কারণ এলম তো ওনাদের কাছে এই জন্য ওনামাদের খেদমতে হাজির হওয়া এবং ওনাদের ভক্তি অঞ্চলের মধ্যে রাখা ওনাদের কাছ থেকে দোয়া চাওয়া তাও যদি সুযোগ হয় মানে সুযোগটাকে দেখা এরকম ভাবে সুযোগ বুঝলাম না কারণ জায়গায় কথাবার্তা শুরু করলেন না ওনার যদি সুযোগ হয় ওনার অবস্থা থাকে কার কারগুজের সময় মতো ওনার মনের অবস্থা থাকে তাহলে কিছু কার কারগুজেরই সংক্ষিপ্ত শুনে নেবে এবং সঙ্গে সঙ্গে কিছু নসিহতও ওনার কাছে চাই মানে হুজুর আমাদের কিছু নসিহত করেন তো ওনার কাছ থেকে কিছু নসিহত নিয়ে নিই তো মেয়ের মহাদাম বুঝতে এইভাবে আমাদের মধ্যে হাজির হই এরকম ভাবে দুনিয়ার লাইনে দেওয়া থেকে এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি তার এখানে এলাকার উপস্থিত দেখে তো তার কাছেই হাজির হই এবং তাকে এই কাজের দিকে মনোযোগী করি তার প্রভাব প্রতিপত্তিটা এই কাজের জন্য খাটুক এই কাজের জন্য লাগুক এদের জন্য আমরা প্রশেষ করি আমি ভাই ভাই মাদাম সারাদিনের প্রোগ্রাম আমরা করি এবং যেখানে যে মসজিদে যাব সেই মসজিদে ওই এলাকায় যে মুসলমানরা কাজ করতেছে তারা মসজিদ আবাদ করার মেহনতের মধ্যে লেগে যায় এবং মসজিদ আবাদ করার মেহনত যেগুলি সেগুলি তাদেরকে পিঠাই দিই ওদেরকে তাদেরকে তৈরি করি এ ভাই সপ্তাহে দুটা গাছ করে রোজানা তালিম করে ঘরের মধ্যে তালিম করে এমনভাবে তারা মাসে তিন দিন দেয় আর রোজানা মসজিদকে কিছু সময় দেয় সেই মসজিদ আবাদের যে কটা আমল আছে এই কটা আমলের জন্য ওই মহল্লা ওই এলাকার লোকদেরকে আমরা তৈরি করি তাদের জমাজ বানায় দিই ভাই মেরে মতামত শুনে বলেন যে আমাদের জামাত শুধু এলাকা সার্ভে করে করে চলে যাওয়া নয় এলাকা দেখে দেখে চলে যাওয়া নয় আমাদের তো আসলে একটা কাজ এবং উদ্দেশ্যকে নিয়ে দেওয়া যে এলাকায় যাই ওই এলাকায় কাজকে জমাইয়া তারপরে ওই এলাকা ছাড়ি এরকম না যে ভাই গেলাম আর তারপরে আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম না এখানে মসজিদ আবাদ করার জন্য ওই এলাকার লোকদেরকে প্রেয়ার করি তাদেরকে আল্লাহ রাস্তা বের করি এবং যারা বের হতে তাদেরকে মসজিদ আবাদ করার মেয়রদের জন্য জমা তৈরি করি এবং তাদেরকে এই কাজ বুঝাই তো যখন তারা বুঝে নিল কাজটা তারা করতে শুরু করলো আমরা এই এলাকা ছেড়া সামনে এলাকায় নেই এভাবে মেয়েরা মহাতারাম চেষ্টা করব আল্লাহ রাস্তায় যখন আমরা চলবো সে মশলার সঙ্গে হার কাজ করবো এবং চব্বিশ ঘন্টার আমল আমরা মশলা করে নেব আর যে এলাকায় দেবো সে এলাকায় কাম জমাইতে জমাইতে আমরা করতে পারবো এ রাখি দরকার পুরো নিয়ে جو ہے کہ ہم اس طرح اس کا اس کام کو مقصد نہیں بنایا اس کام کے لیے اس پر پورے دین کا قائم رہنا محسوس کر کرنے کہ ان شاء اللہ اس سے ساتھی اللہ تعالیٰ سے میں نکلنے والے ہیں پھر اللہ کے سے نکل رہے ہیں ان کے علاوہ ہیں وہ اپنے کام کرتے ہوئے جائیں گاؤں گاؤں دیہات دیہات ہمارے دعوت کرتے ہوئے وہ تمام اس پر بھی واپس جانے والے واپس جا رہے ہیں وہ ان کام کرتے ہوئے جائیں ہمارے دعوت کو خود کرتے ہوئے اور ہر مہنگے ہر مسجد ہر گاؤں میں ہمارے دعوت زندہ کرتے ہوئے جائیں بھائی آخری ایک گزارش سب ایک موجود دیا سنی এর মহতারাম দোষটা বুঝুগ যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি অথবা আমাদের মধ্যে অনেকেই নিজেদের ঘরে ফিরে যেতেছি প্রত্যেকের জন্য আমরা আজ থেকে এই কথার অঙ্গীকার করি এই কথা নিজেরা প্রতিজ্ঞা করে নিই মনে মনে যে ভাই যে কাজটা অত্যন্ত জরুরি ছিল দিনের উপেক্ষিকার জন্য জরুরি ছিল যেটা আমাদের জিন্দগির নকশাদের উদ্দেশ্য ছিল যেই কাজের জন্য আল্লাহ তারা আমাদেরকে উন্মতের মধ্যে সৃষ্টি করছিলেন তো আমাদের জিন্দগির উদ্দেশ্য তো ওইটাই ছিল সেটা কি বলি সেটা হলে দাওয়াতের মেহনত যে মেহনতের উপর দিন থাকবে দিনের উপরে মানুষ থাকবে দাওয়াত না থাকলে তো দিনই টিকে না মানুষ দিনের উপরেও টিকতে পারে না তো যেই কাজটা এত জরুরি ছিল আমাদের জিন্দগির উদ্দেশ্য ছিল আমাদের তো আল্লাহ তালা মতের মধ্যে যে কাজের জন্য পয়দা করছিলেন সেই কাজটাই আমরা আজ পর্যন্ত করি নাই সেজন্য আমরা আল্লাহ তালার কাছে সবাই ইস্তেফার করি এবং আল্লাহ তালার কাছে মাফি চাই এবং আগামীর জন্য আমরা এটা ঠিক করে নিই এবং এটা নিজের জন্য ঠিক করে নেই যে মত পর্যন্ত আমরা এই কাজ করব এবং এম এর মতো আমরা যারা আল্লাহ রাস্তায় চলছি তারা তো আল্লাহ রাস্তায় কাজের জন্যই চলছি আর যারা আমরা বাড়ি ঘরে দেখেছি আমরা এই কথা ঠিক করে নেই যে আমরা এখান থেকে সোজা বাড়ি ঘরে চলে যাব যেরকম অন্যান্য লোক যায় সেরকম নয় ধরুন আমরা এই দাওয়াতের মেহনত করতে করতে গাড়ি চাই দাওয়াতের মেহনত করতে করতে নিজের এলাকায় যায় ভাই রাস্তায় যাইতেছি আমরা রাস্তায় দাওয়াতের মেহনত করতে করতে চাই একে অপরকে দাওয়াত দিতে যেতে চাই ভালো হয় যে এই বন্দী হয়ে যদি আমরা যে কোনো কোনো এলাকায় মেহনত করে করে আমরা আস্তে আস্তে যাই ঘুরে ঘুরে যাই ওই তিন দিন লাগাইলাম সাত দিন লাগাইলাম দশ দিন লাগাইলাম একটা জমাত বানায় আমরা এলাকার মধ্যে মেহনত করে তারপরে আমরা আমাদের এলাকায় পৌঁছে গেলাম এটা তো সবচেয়ে উত্তম হয় আর না হলে কমসে কম যদি আমরা যাইতেছি না এরকম সুযোগ নাই তো দাওয়াত দাওয়াতে মেহনত করতে করতে রাস্তায় যায় এরকম না যে ভাই একেবারে খালি চুপচাপ চলে গেলাম আসলাম আর চলে গেলাম এরকম না হয় বরং আমরা দাওয়াতে মেহনত করতে করতে যাই আর আগামী জীবনের জন্য আমরা মনে মনে এটা ঠিক করে নিই যে আমরা মত পর্যন্ত এই দাওয়াত বলা কাজ করবো ইনশাআল্লাহ মানে যারা ঘরে ফিরে যাচ্ছি আমরা আমরা রাস্তায় এখন যেতে পারতেছি না কোনো এগুলোর কারণে তা আমরা কি সবাই ইনশাআল্লাহ বাড়ি যাওয়ার পথে এইভাবে জমাতবন্দি হয়ে মেহনত করে যাবো ইনশাআল্লাহ কমসে কম দশ দিন কাম করতে নিয়ে যাও রুটি জমাতে বানান আমরা এই প্রতি কমসে কম যদি আমরা ঠিকঠাক ঠিকঠাক দশ দিনের জমাত বানাই দশ দিন দশ দিন করে জমাত বানাই দশ দিনই জমাত হলো ভাই দশটা দিন আমরা রাস্তায় ম্যানেজ করে দেবো বাড়ি যাই এখানে তো তিনটা দিন এমনি কেটে গেল আর দশটা দিন ইনশাল্লাহ রাস্তায় যদি একটু ম্যানেজ করে যায় তো বিরাট কাম হয়ে যাবে পুরা মজমা যদি এরকম হবে যারা মহজ জানেওয়ালা তারা দশ দিনের জমাত বানায় না প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে জমাত বানায় নেয় সেটা হইতে পারে ঠিক আছে না ইনশাআল্লাহ এটাই সকলে দেওয়া